মুফতি আলী হাসান ওসামা কোরআন ছিলেন আমি ওনার আলোচনা শুনেছি অত্যন্ত সুন্দর আলোচনা করেন এখানে কোনো আজে বাজে কথা নাই অনেক বক্তাদের আলোচনা শুনে অনেক জায়গায় গানও কয় কি বলেন বক্তারা গানও কয় কোন গানের গল্প না গল্প হলো কোরআনের কিসের গল্প কোরআনের সাহাবাদের জীবনী এটা হলো কোরআনের তাফসির আমরা এখনো এদিক সেদিকে যারা ঘোরাফেরা করতেছি আপনাদেরকে কথম দিয়ে বলতেছি আপনারা অতি তাড়াতাড়ি এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুনুন এবং আপনাদের মূল্যবান পেশ করবেন কোরআন ছিলেন আমি হজরতকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য মূল্যবান তাফসির করার জন্য অনুরোধ পেশ করছি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له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 এখানে যারা উপস্থিত হয়েছি ছোটবেলায় আমরা ইসলামের কালেমার সঙ্গে পরিচিত হয়েছি আমার মনে হয় না এখানে এমন কেউ আছে যারা আমরা কালেমার সঙ্গে পরিচিত নয় আমরা সবাই কালেমা পড়েছি কালেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ যেই ব্যক্তি কালেমার ঘোষণা দেয় না সে তো মুসলমানই না মুমিনই না এখানে আমরা যারা উপস্থিত হয়েছি বাহ্যিক অবস্থা দেখেই মনে হচ্ছে সকলেই আমরা মুসলমান সকলেই মৌমিন তার মানে আমরা সবাই এই কালেমার পক্ষে নাকি বিপক্ষে আমরা এই কালেমার পক্ষে নাকি বিপক্ষে কালেমার অংশ হলো দুটো লা ইলাহা ইল্লাল্লাহ এক অংশ মোহাম্মদুর রসুল্লাহ আরেক অংশ আমরা লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে মোহাম্মদুর রসুল্লাহর পক্ষে কেউ যদি বলে আমি ইল্লাল্লাহর পক্ষে তো আছি মোহাম্মদুর রসুল্লাহর পক্ষে নেই আমি বলবো তুমি এখনো মুসলমান হতে পারোনি তোমার ইমান নবায়ন করা উচিত তো আমরা লা ইলাহা পক্ষে নাকি বিপক্ষে আরে বলেন না পক্ষে না বিপক্ষে মোহাম্মদুর রসুল্লাহর পক্ষে নাকি বিপক্ষে লা ইল্লাহ বলে আমরা তাওহিদের ঘোষণা দিই তাওহিদ মানে একত্ববাদ অর্থাৎ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ছাড়া আমার এবাদত আমার উপাসনা আমার গোলামি এবং আমার আনুগত্য পাওয়ার উপযুক্ত আর কেউ আছে নাকি নেই আরে আছে নাকি নেই মোহাম্মদুর রসুল্লাহ বলার মাধ্যমে ঘোষণা দেই একমাত্র মোহাম্মদুর রসুল্লাহর পথে আমাদের শান্তি আমাদের মুক্তি আমাদের সাফল্য সংক্ষেপে বললে লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা তাওহিদের ঘোষণা দেই তাওহিদ এটা শিরিক এবং কুফুরের বিপরীত তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা আমি সাক্ষ্য দিচ্ছি আমি তাওহিদের পক্ষে আর আমি শিরিক এবং কুফুরের বিপক্ষে কেউ যদি বলে আমি তাওহিদেরও পক্ষে শিরিকেরও পক্ষে দুই নৌকা একসঙ্গে পা দেওয়া সম্ভব আলো এবং অন্ধকার এক জায়গায় একত্রিত হওয়া সম্ভব তাহলে কেউ যদি তাওহিদ মানতে চায় কুফুর এবং শিরিক থেকে বের হতে হবে আর কেউ যদি কুফুর এবং শিরিকের পক্ষে যেতে চায় তহিদ ছাড়তে হবে দুটো একসঙ্গে আনা সম্ভব না মোহাম্মদ রসুল্লাহ বলার দ্বারা সুন্নতের সাক্ষ্য দিই রাসুলের যে আদর্শ সেটাকে বলা হয় সুন্না কোরআন এবং সুন্না তো রাসুলের আদর্শের নাম সুন্না আর রাসুলের আদর্শ ছাড়া ইসলামের নামে অন্য যত আদর্শ চলে সেটাকে বলা হয় বেদাত তাহলে একটা হলো সুন্নত আর একটা হলো বেদাত মোহাম্মদুর রসুল্লাহ বলার দ্বারা আমরা সাক্ষ্য দেই আমরা সুন্নার পক্ষে বেদাতের বিপক্ষে আমি কিন্তু কালেমার ব্যাখ্যা করছি বাইরের কথা বলছি না লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা সাক্ষ্য দিলাম আমরা তাওহীদের পক্ষে তার মানে শিরিক এবং কুফুরের বিপক্ষে মোহাম্মদুর রসুল্লাহ বলার দ্বারা আমরা সাক্ষ্য দিলাম আমরা সুন্নতের পক্ষে এবং বেদাতের বিপক্ষে তার মানে কেউ যদি কুফুর এবং সিরিকে জড়িয়ে যায় তার লাইলাহ ইল্লাল্লাহ নষ্ট হয়ে গেছে আর কেউ যদি বেদাত জড়িয়ে যায় তার মোহাম্মদুর রসুল্লাহ নষ্ট হয়ে গেছে জান্নাতে যেতে চাইলে লাইলাহ ইল্লাল্লাহ ঠিক রাখতে হবে মোহাম্মদুর রসুল্লাহ ঠিক রাখতে হবে দুই অংশ যখন ঠিক থাকবে এটাকে হাদিসের মধ্যে বলা হয়েছে জান্নাত তালাবদ্ধ জান্নাতের দরজায় তালা মারা সেই তালার চাবি হলো এই কালেমা তো যখন লাইলাহা ইল্লাল্লাহ মানবো মোহাম্মদুর রসুল্লাহ মানবো হাতে চাবি পেয়ে যাব যেই চাবির দ্বারা জান্নাতের দরজা খুলে জান্নাতে প্রবেশ করতে পারবো আর যদি না মানি বা ইল্লাল্লাহ মানলেও মোহাম্মদুর রসুল্লাহ না মানি আমার হাতে চাবি নেই এই চাবির দ্বারা জান্নাতের দরজার সামনে যদি গিয়ে পৌঁছতেও পারি দরজা খুলে কোনোদিনও ভিতরে ঢুকতে পারবো না আর জান্নাতের দরজার তালা এমন তালা না যে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ভেতরে ঢুকতে পারবেন এই শক্তি আল্লাহ কাউকে দেননি তাহলে কালেমার কয় অংশ কয়েকজন বলছে কালেমার কয় অংশ আমি যত কথা বলছি আপনাদেরকে এত কথা বলতে বলছি না শুধু বলছি মাঝে মাঝে সারা দেবেন এতে আমার বুঝতে সুবিধা হবে আপনারা আসলে বুঝতে পারছেন না কথা কঠিন হচ্ছে তো কালেমার কয় অংশ প্রথম অংশের দ্বারা আমরা ঘোষণা দেই আমরা তাওহিদের পক্ষে তার মানে কুফুর আর শিরিকের বিপক্ষে মোহাম্মদুর রসুল্লাহ বলার দ্বারা ঘোষণা দেই আমরা সুন্নতের পক্ষে তার মানে বেদাতের বিপক্ষে তো এই কালেমা সাহাবিদের জীবনে বাস্তবায়িত হয়েছিল নাকি হয়নি কারণ আল্লাহ নিজে কোরআনে ঘোষণা দিয়েছেন রদুয়াল্লাহ আনহুম আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আমরা যারা আছি যত বড় আলেম হোক যত বড় অলি হোক কেউ বলতে পারবে যে আমি গ্যারান্টি দিচ্ছি আল্লাহ আমার উপর সন্তুষ্ট আমার মৃত্যু ইমানের সঙ্গে হবে এই গ্যারান্টি দিতে পারবেন আপনারা কিন্তু সাহাবিদের ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এই ঘোষণা দুনিয়ার মানুষরা পাবে জান্নাতে যাওয়ার পরে আর আল্লাহ সাহাবিদেরকে ঘোষণা শুনিয়েছেন মরারও আগে এমনকি কোরআনে বলেছেন ফাইন আমানু বিমিথলিমা আমান তুমি বিহি ফাকাদিহ তাদাও দুনিয়ার যত মানুষ আছে তারা যদি সাহাবিদের মতো ইমান আনতে পারে তাহলে হেদায়ত পাবে আর তাদের ইমান যদি সাহাবিদের ইমানের মতো না হয় কোনো দিনও হেদায়ত পাবে না তাহলে আমরা কি হেদায়ত চাই না গোমরাহি চাই সুপথ চাই না কুপথ চাই যদি সুপথ চাই তাহলে আমাদের সামনে নমুনা পেশ করা হয়েছে সাহাবিদের নমুনা সাহাবিরা সাধারণ মানুষ ছিলেন কেমন মানুষ যাদের কেউ কেউ জাহেরি যুগে মদ পান করত নিজের মেয়েকে জ্যান্ত দাফন করে ফেলত নিজের বাবার মৃত্যুর পর তার স্ত্রী অর্থাৎ সৎ মাকে বিয়ে করে নিত এরকম ছিল যাদের স্বভাব সেই মানুষগুলো যখন কালেমার পরশে এসেছে এক একজন স্বর্ণের মানুষে পরিণত হয়েছে আর আল্লাহ তালা রসুল ঘোষণা দিয়ে যাচ্ছেন তারা এক একজন হলো আকাশের তারকার মতো যদি হেদায়ত পেতে চাও যে কাউকে অনুসরণ করো হেদায়ত পাবে সকল সাহাবি হৃদায়তের উপর ছিলেন বিশেষ করে চার খলিফা আবু বকর ওমর ওসমান এবং আলী রবিআল্লাহ আনহুম রাসুল নিজে বলে যাচ্ছেন তোমরা আমার আদর্শকেও আঁকড়ে ধরো আর এই চার খলিফার আদর্শকেও আঁকড়ে ধরো যদি ধরতে পারো তোমরা হেদায়তের উপর থাকবে আর যদি আমার পথ আর আমার এই খলিফাদের পথ বাদ দিয়ে ইসলামের নামে উদ্ভাবিত অন্য কোনো পথ ধরো সঠিক পথ থেকে বিচ্যুত হবে তো আমরা কি সঠিক পথ পেতে চাই না সঠিক পথ থেকে বিচ্যুত হতে চাই তাহলে আজকের আলোচনার মধ্যে এখন সময় বাজে সাতটা পঞ্চান্ন আমাকে বলা হয়েছে পৌনে নয়টা পর্যন্ত কথা বলার জন্য এক ঘন্টারও কম তো এই সময়ের মধ্যে ইনশা আল্লাহ ইসলামের দ্বিতীয় খালিফা অমর ইবনুল রদি রদিয়াল্লাহ আনহু নাম শুনেছেন সবাই যার ব্যাপারে রসুল নিজে ঘোষণা দিচ্ছেন আমার পরে দুনিয়াতে আর কোন নবী আসবে না যদি আসতো ওমর আমার পরে নবী হতো কয়েকজন বলছে সুবাহ বাকিরা ভাবছে সুবাহ বলে যদি গুণা হয়ে যায় তা আবার কবিরা গুণা অথচ একবার আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বললে হাদিসে আছে আসমান আর জমিনের মাঝে যে জায়গা আছে আল্লাহ নেক আমলের দ্বারা ভরে দেন তোমর ইবনুল খত্তাব আল্লাহ আনহু তিনি কালেমার পক্ষে ছিলেন না বিপক্ষে আর কালেমার দুই অংশ আমি বলেছি প্রথম অংশ হলো লাহ তাওহিদ দ্বিতীয় অংশ মোহাম্মদুর রসুল্লাহ সুন্না তার মানে ওমর তাওহিদের পক্ষে ছিল আর সুন্নতের পক্ষে ছিল একইভাবে ওমর কুফুর এবং শিরকেরও বিপক্ষে ছিল বেদাতেরও বিপক্ষে ছিল তো যেহেতু শুরুতে মেনে এসেছি আমার কথা প্রথম বাক্য এবং সর্বশেষ যে বাক্য বলে মাহফিল থেকে শেষ করব একটা আর একটা সঙ্গে কানেক্টেড যদি বুঝতে চান প্রথম বাক্য থেকে মনে রাখতে হবে ইনশাআল্লাহ তো আগে যেহেতু মেনে এসেছি সাহাবিরা কালেমা প্রতিষ্ঠা করে গিয়েছেন তাদের জীবনে কালেমা ছিল না থাকলে আল্লাহ কেন সন্তুষ্টির ঘোষণা দেন তার মানে ওমরও কালেমার পক্ষে ছিল তাহলে আমরাও তো কালেমার পক্ষে যেতে চাই নাকি বিপক্ষে কেউ আছেন এখানে যে কালেমার বিপক্ষে যেতে চান সবাই পক্ষে যেতে চাই যদি যেতে চাই আজকে সময় যেহেতু কম সব সাহাবে সম্পর্কে আলোচনা করা সম্ভব না চার খলিফা সম্পর্কেও আলোচনা করা সম্ভব না শুধু এক ওমরের জীবনের কয়েকটা দিক টেনে আমি শুধু এই দিকটা এই বিষয়টা ক্লিয়ার করব যে কালেমার পক্ষে তারাও ছিলেন আর আমরাও দাবি করি আমরা কালেমার পক্ষে তো একবার মিলিয়ে দেখি তাদের সঙ্গে আমাদের জীবনের মিল আছে কিনা যদি থাকে বলবো আলহামদুলিল্লাহ যদি না থাকে নিজেদেরকে শুধরে নেব কারণ চোখ বন্ধ হওয়ার আগে নিজের জীবনের মোড় পরিবর্তন করার সুযোগ আছে কিন্তু একবার চোখ বন্ধ হয়ে গেলে আমাকে সেই মাটির তলে রেখে আসলে আর পিছনে উঠান দেওয়ার আর কোনো সুযোগ নেই তাহলে একটু শুধু মিলিয়ে দেখা উদ্দেশ্য কোনো গল্প শোনানো উদ্দেশ্য না কোনো ইতিহাস পাঠ করা উদ্দেশ্য না শুধু একটু আমাদের আদর্শকে তুলে ধরা উদ্দেশ্য যেন তাদের সঙ্গে নিজেদেরকে মিলাতে পারি তো মিলাবো তো ইনশাল্লাহ আরে বলেন না মিলাবেন তো ইনশাআল্লাহ প্রথম বিষয় হলো ওমর রদিয়াল্লাহ আনহু সেনাপতি ছিলেন আমর ইবনুল আস রদিয়াল্লাহ আনহু ইমাম হাফেজ ইমাদুদ্দিন আবুল ফিদা ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ আল বিদায় ওর নিহায় কিতাবের সপ্তম খণ্ডের একশো তেরো এবং একশো নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটা আলোচনা করেছেন এই যেই বর্ণনা তিনি তুলে ধরেছেন তার সনদের মধ্যে ইবনে লাহিয়া নামক একজন বর্ণনাকারী আছে যে কিছুটা দুর্বল ছিল কিন্তু ইতিহাসের ক্ষেত্রে দুর্বল বর্ণনা অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য তো যেহেতু ইবনে কাসির রহমতুল্লাহ আলী ইতিহাসের সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং বিখ্যাত গ্রন্থ আল বিদায় আর নিহায় কিতাব এই ঘটনা উল্লেখ করেছেন আমরাও তার বরাতে উল্লেখ করছি ওমর রদি আল্লাহ আনহু সেনাপতি ছিলেন আমর ইবনুল আস রদি আল্লাহ আনহু তিনি মিশর বিজয় করেছেন মিশর বিজয় করার পর মিশরের লোকেরা এসে তাকে জানালো যে হাজরত আপনি যেই মাসে মিশর বিজয় করলেন এই মাসের বারোতম রজনীতে আমাদের একটা প্রথা পালন করতে হয় যদি এই প্রথা পালন করি মিশরের প্রসিদ্ধ নদী হলো নীল নদ নাম শুনেছেন নীল নদে পানি আসে পানি থাকে যদি এই প্রথা পালন না করি নীল নদ আমাদেরকে পানি দেয় না আচ্ছা ভালো কথা কি সেই প্রথা আমর ইবনুল আস জিজ্ঞেস করছেন তারা বলল আমাদের প্রথা হচ্ছে আমরা প্রতি বছর এই যেই মাসে আপনি মিশর বিজয় করলেন এই মাসের বারোতম রজনীতে যে কোনো একজন সুন্দরী কুমারী নারীকে সিলেক্ট করি করার পর তার বাবা মাকে যত টাকা পয়সা এবং যা কিছু লাগে সব দিয়ে তাদেরকে রাজি করাই তারপর সেই মেয়েকে তার বাবা মার কাছ থেকে নিয়ে আসি আনার পর তাকে আমরা এই দিন নীল নদে নিক্ষেপ করি যদি করি নীল নদ আমাদেরকে পানি দেয় যদি না করি পানি দেয় না কি এটা কি কোনো বানানো ঘটনা আমি আগে হাওলা দিয়ে দিয়েছি ইমাম ইবনু কাসির তার আল বিদায় ও নিহায় কিতাবের সাত নম্বর খণ্ডের একশো তেরো এবং একশো চোদ্দ নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন একইভাবে ইমাম ইবুল আসাকের রহমতুল্লাহ আলী তার ইতিহাসের গ্রন্থ তারিখে দিমাস্কের মধ্যে আলোচনা করেছেন আরো বহু ইমাম আলোচনা করেছেন এত হাওয়ালা দেওয়ারও সময় নেই তো আমর ইবদুল আসকে যখন এই কথা এনে বলা হলো তো তিনি বললেন ইসলাম এসেছে মানুষের রক্তের নিরাপত্তা দেওয়ার জন্য নীল নদের পানি শুকাবে নাকি পানি থাকবে এটা হলো আলাদা বিষয় কিন্তু এই নীল নদের জন্য একজন সুন্দরী কুমারী নারীর জীবন উৎসর্গ করা এটা ইসলামের প্রথা হতে পারে না এটা জাহেলিয়াতের প্রথা আর ইসলাম দুনিয়াতে এসেছে জাহেলি যুগের সকল প্রথাকে মেটানোর জন্য সুতরাং পানি আসুক বা না আসুক কোন অবস্থায় এই প্রথা পালন করা যাবে না ইন্নাল ইসলাম ইয়াহদিমা কানা কাবলা তিনি বললেন ইসলাম তার পূর্বের সকল প্রথাকে মিটিয়ে দেয় তো যেহেতু সেনাপতি আদেশ দিয়েছেন তারা মানতে বাধ্য কিছুই করার নেই তো তারা সেই রাতে এই কুমারীকে আর নীলদে ফেলল না কয়েকদিন পার হলো দেখা গেল ধীরে ধীরে নীলনদ শুকিয়ে আসছে শুকাতে শুকাতে এক পর্যায়ে নীলনদে আর পানি নেই এবার মানুষরা সেই অঞ্চলে যারা ছিল তারা কৃষি কাজ থেকে শুরু করে সব কাজ এই নীলনদের উপর নির্ভর করেই পরিচালনা করত। যখন দেখা গেল পানি আসছে না তো কি করবে এখন বাধ্য হয়ে মানুষজন অপেক্ষা করতে করতে এক পর্যায়ে দেশ থেকে সিদ্ধান্ত নিল যে দেশে থাকলে খাবো কি কৃষিকাজ দিয়ে আমরা আমাদের পেট চালাই আর আমাদের অবস্থা হলো নুন আনতে গেলে পান্তা ফুরায় আগের থেকে জমানো টাকা পয়সা নেই যে টাকা পয়সা দিয়ে এখন চলবে তো বাধ্য হয়ে তাদের কেউ কেউ দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিল কিন্তু আমর ইবনুল আস রদি আল্লাহ আনহ আদর্শের উপর অবিচল মানুষ দেশ ছাড়লে ছাড়বে কিন্তু তিনি ইসলামে আসার পর জাহেলিয়াতের কোনো আদর্শ গ্রহণ করতে রাজি না এক পর্যায়ে যখন তিনি দেখলেন কোনোভাবেই জনগণকে ফেরানো যাচ্ছে না মানুষ এখন তাদের উপর ক্ষিপ্ত ক্রুদ্ধ মানুষ দেশ ত্যাগ করার জন্য উদ্যোগ নিচ্ছে বাধ্য হয়ে তিনি আমিরুল মিনিন ওমর রদি আল্লাহ আনহুর কাছে একটা চিঠি পাঠালেন যে চিঠির মধ্যে তিনি বিস্তারিত বর্ণনা লিখলেন তোমর রদিয়াল্লাহ চিঠি পেয়ে চিঠির জবাব লিখে তার সেনাপতি আমর ইবনুল আসের কাছে পাঠালেন সেই চিঠির মধ্যে প্রথমে তিনি লিখলেন হে আমর তুমি যা বলেছ ঠিক বলেছ যা করেছ ঠিক করেছ ইসলাম এসেছে জাহেলিয়াত মিটানোর জন্য সুতরাং তোমার সিদ্ধান্ত যথাযথ কিন্তু এখন তুমি কি করবে তো শোনো এই চিঠির সঙ্গে আমি তোমাকে আরেকটা কার্ড দিয়ে দিচ্ছি এই কার্ডের মধ্যে কিছু কথা লেখা আছে তোমার দায়িত্ব হলো আমার চিঠি হাতে পাওয়ার পর এই কার্ডটা নিয়ে তুমি নীলনদে ফেলে দেবে সেই কার্ডের মধ্যে কি লেখা ছিল একটা আগ্রহের বিষয় কিনা আমাদের আচ্ছা অমর রাজি আল্লাহকে জাদু জানতেন তিনি কি মানুষকে ভেলকি দেখাতেন তো কি লেখা ছিল সে কার্ডের মধ্যে জানা দরকার কিনা তো ইবনু কাসির রহমতুল্লাহ আলী হুবহু সেই শব্দগুলো তার কিতাবে উল্লেখ করেছিল সেখানে শব্দগুলো ছিল এরকম মিন আব্দুল্লাহ ওমার আমির ইলা নীল আহলি মিসর আল্লাহর এক সাধারণ গোলাম ওমর যে মুমিনদের আমির তার পক্ষ থেকে চিঠি পাঠানো হচ্ছে মিশরবাসীর নদী নীল নদীর কাছে কি চিঠি আম্মাবাদ পর সমাচার হলো চিঠিতে আমরা লিখি না অমুকের পক্ষ থেকে অমুকের উদ্দেশ্যে পর সমাচার পর সমাচার হলো ফাইন তাজরি মিন কিবালিক ওয়ামিন আমরিক যদি তুমি তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো ফালা তাজরি তাহলে আর তোমার প্রবাহিত হওয়ার দরকার নেই ফালা তালানা ফিক তোমার মতো নদীর পানির আমাদের কোনো প্রয়োজন নেই আর যদি তুমি আল্লাহর আদেশে প্রবাহিত হয়ে থাকো তাহলে যেই আল্লাহ তোমাকে প্রবাহিত করেন সেই আল্লাহর কাছে আমি দোয়া করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করে দেন আমর ইবনুল আস এই চিঠি পাওয়ার পর মিশরবাসীকে চিঠি পাঠ করে শোনালেন যে আমিরুল মিনিন তো এরকম একটা চিঠি পাঠিয়েছেন কোন মানুষের কাছে পাঠাননি নদীর কাছে পাঠিয়েছেন নদী কি পড়তে জানে আপনাদের স্কুলে কি নদী স্টুডেন্ট হিসেবে থাকে তো নদীর উদ্দেশ্যে পাঠিয়েছে তো এখন তো রাজ্যের জনগণের সবার কৌতূহল দেখি এবার দেখা যাবে মুসলমানের দৌড় কতটুকু আসলে কাজ হয় কিনা তো আমর ইবনুল আস তাদেরকে নিয়ে গেলেন নদীর পাশে যাওয়ার পর তাওহিদের এই বার্তা ছুড়ে মারলেন নদীর মধ্যে আল্লাহ তালার কি বরকত সেই রাতের মধ্যেই ইমা বিবনু কাসির লেখেন সিত্তাতা আশারা দিরা আন বারো এই ষোলো হাত পানি এক রাতে প্রবাহিত হলো ষোলো হাত বুঝেন ষোলো হাত কি খুব কম এক রাতেই ষোলো হাত পানি সেই নদীর মধ্যে কোথেকে আসলো আল্লাহ ভালো জানেন তো এই যে এক চিঠি এই চিঠির মূল কথা কি যে নদী তুমি যদি তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হও তোমার পানির কোনো দরকার নেই আচ্ছা নদী কি নিজের ইচ্ছায় প্রবাহিত হয় নাকি আল্লাহর ইচ্ছায় লা ইলাহা ইল্লাল্লাহ বললাম এর মানেই হলো আমি বিশ্বাস করে নিলাম দুনিয়ার কেউ কিছু করতে পারে না ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ তোমরা যা কিছুই চাও হবে না কোনোদিনও সেটা হতে পারে না যদি না আল্লাহ চায় এমনকি নবীর মোজেজাও নবীর হাতে না আল্লাহ যখন চান তখন প্রকাশিত হয় যখন চান না প্রকাশিত হয় না কোন অলির কারামত তার ইচ্ছার উপর নির্ভরশীল না আল্লাহ যদি চান প্রকাশ ঘটাতে পারেন যদি না চান দুনিয়ার সকল মানুষ যদি অনুরোধ করে তারপরও প্রকাশিত হবে তো ছোট্ট একটা চিঠি তাহিদের মর্ম ক্লিয়ার করে দিয়েছে তুমি তোমার ইচ্ছায় প্রবাহিত হলে রকম পানির দরকার নেই কারণ মুসলমান যে হয় সে তো ইয়া কানা বুধু ওয়া ইয়া কানা স্টাইনের ঘোষণা দেয় গোলামে করবো একমাত্র কার তো সুতরাং আল্লাহ যদি তোমার পানি প্রবাহিত করে আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন পানির ব্যবস্থা করে দেন আর যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হও তোমার পানির কোনো দরকার নেই এক ঘটনা দ্বিতীয় ঘটনা ওমর রদি আল্লাহ একদিন তফ করার সময় হাজরে আসওয়াদে চুমু খাচ্ছেন যারা এখানে হাজি সাহেব আছেন নিয়ম জানা আছে হাজরে আসওয়াদ চিনেন কাবা ঘরের সঙ্গে একটা কালো পাথর রাখা আছে যেই পাথর এক সময় সাদা ছিল মানুষের গুণা টানতে টানতে কালো হয়ে গিয়েছে তফের সময় এই পাথরকে কি করতে হয় চুমু খেতে হয় যদি কেউ চুমু খেতে নাও পারে দূর থেকে ইশারা করতে হয় ওমর রদি আল্লাহ একদিন সেই পাথরকে চুমু খাচ্ছেন খাওয়ার সময় জোরে জোরে চিৎকার করে বলছেন ও আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি ওমর খুব ভালো করে জানি তুমি একটা পাথর মাত্র তুমি কারো ক্ষতিও করতে পারো না কারো উপকারও করতে পারো না আমি যদি আমার নবীকে না দেখতাম যে তিনি তোমাকে চমু খাচ্ছেন এবং এটাই হজের নিয়ম তাহলে আমি ওমর কোনো দিনও তোমার গায়ে চমু খেতাম না তার মানে হজরে আসাদের গায়ে চমু খাচ্ছে কিন্তু নিজের আকিদে এবং বিশ্বাস স্পষ্ট করে দিচ্ছে আমি ওমর বিশ্বাস করি এই পাথরের কোনো শক্তি নেই এই পাথরের কোনো ক্ষমতা নেই সকল শক্তি এবং সকল ক্ষমতা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের তারপরও চুমু কেন খাচ্ছি রাসুল খেয়েছেন তাই খাচ্ছি যেহেতু এটা রাসুলের অনুসরণ এজন্য খাচ্ছি আমি তোমাকে শক্তিমান মনে করে খাচ্ছি না তো এই বর্ণনার আলোকে ইমাম তবারি রহমাতুল্লাহ আলহি বলেন উমর রদিয়াল্লাহ আনহু যেই সময়ের মানুষ ওই সময় বিপুল পরিমাণ মানুষ ছিল নমুসলিম যারা কিছুদিন আগে পাথরের পূজা করত মূর্তি বানত কি দিয়ে আরে ভাই কি দিয়ে পাথর দিয়ে এবং তারা বিশ্বাস করত বিশেষ ধরনের পাথরের বিশেষ ধরনের শক্তি আছে আজকালও বিশ্বাস করে অনেক আংটির দোকান পাওয়া যায় এখানে এই আংটির এই পাথরের এই শক্তি সেই পাথরের সেই শক্তি এগুলো বলে তারা বিক্রি করে করে কিনা কিন্তু পাথরের শক্তি না আল্লাহর শক্তি আরে বলেন না পাথরের শক্তি না আল্লাহর শক্তি তো ইমাম তাবারি রহমতুল্লাহ আলাই লিখছেন ওমর যেই যুগের মানুষ সেই যুগে বিপুল পরিমাণ মানুষ ছিল না মুসলিম তাদের বিশ্বাস ছিল এক এক পাথরের এক এক ধরনের পাওয়ার আছে তো এই কারণে তারা আল্লাহকে বাদ দিয়ে পাথরের পূজা করতো কেউ পাথরের পূজা কেউ আগুনের পূজা কেউ নক্ষত্রের পূজা কেউ সূর্যের পূজা যার মধ্যে কোনো শক্তি আছে বলে মনে করত তারই পূজা শুরু করত। তো ওমর চুমু তো খাচ্ছে কিন্তু মানুষের সামনে আকিদা ক্লিয়ার করে দিচ্ছে যে মানুষ তোমরা ভেবো না আমরাও তোমাদের মতো জাহেলিয়াতের রীতি পালন করি আমি পাথরকে চুমু খাচ্ছি এই কারণে না যে পাথরের কোনো পাওয়ার আছে আরে পাথরের কি পাওয়ার থাকবে সকল পাওয়ার কার আল্লাহর ইচ্ছা ছাড়া আগুনকে পোড়াতে পারে যদি পারত ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হলো ইব্রাহিমের গায়ের একটা পশম কেন আগুন পোড়াতে পারলো না ছুরি কাটতে পারে ভালো কথা আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে কি ছুরি কাটতে পারে যদি পারত ইব্রাহিম যখন বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছিল তখন ছুরি কেন ইসমাইলের গলা করতে পারলো না পানি ডুবাতে পারে ভালো কথা কিন্তু পানি কি আল্লাহর আদেশ ছাড়া কাউকে ডুবাতে পারে আর যদি পারত মোসা এবং তার সঙ্গীরা যখন পানির উপর দিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছিল পানি ফেরাউনকে ডুবালো তাদেরকে কেন ডুবাতে পারলো না তাহলে সবার মধ্যে বাহ্যিক বিচারে শক্তি দেখি বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে অনেক বড় মাছ হলে মানুষকেও খেয়ে ফেলতে পারে কিন্তু ইউনুস আলী ইসালাম যখন মাছের পেটে চল্লিশ দিন পরে থাকে মাছ কেন তাকে গিলতে পারে না তার মানে বাহ্যিক বিচারে কিছু কিছু জিনিসের মধ্যে শক্তি দেখা যায় কিন্তু মনে রাখতে হবে আসল শক্তির উৎস তারা না বরং সকল শক্তির উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বাস আছে তো নাকি ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি তিনি ওমর রদি আল্লাহ আনহুর এই ঘটনা উল্লেখ করে আরেকটা কারণ বর্ণনা করে যে ওমর পাথরকে চমু খাচ্ছে কেন খাচ্ছে জানে না রাসুল খেয়েছেন তাই খাচ্ছে কারণ জানে না হেকমত জানে না রহস্য জানে না আপনারা জানেন রহস্য কি এর দ্বারা বুঝে আসে বা এর দ্বারা ওমর উম্মতকে মেসেজ দিতে চাচ্ছে ইসলামের যে কোনো বিধান তার রহস্য তার অন্তর্নিহিত কারণ তার তাৎপর্য তোমার বুঝে আসুক বা না আসুক সর্বাবস্থায় তা মানতে হবে এটার নাম ইসলাম ইবলিস আল্লাহ যখন বলেছিল আদমকে সেজদা করো মানতে পারেনি কেন তার যুক্তিতে ধরেনি সে বলেছে এর অন্তর্নিহিত কারণ এর রহস্য আমার বুঝে আসছে না তাই মানব না আল্লাহ বলেছেন বের হয় এখান থেকে তোকে আমি জাহান নামে ফেলবো এবং যারা তোকে অনুসরণ করবে তাদের সবাইকেও জাহান নামে করে ছাড়বো তো মুসলমান সেই ব্যক্তি যে বুঝে আসলেও আল্লাহর প্রতিটা বিধান মানে বুঝে না আসলেও মানে সুরায় বাকারার দ্বিতীয় আয়াতেই বলা হয়েছে হুদাল্লিল মুতাকিম এই কোরআন মুতাকিদের জন্য হেদায়ত যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়ত মুত্তাকি কারা জানো মুত্তাকিদের এক নম্বর গুণী হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব তিন নম্বর আয়াতের সূচনা হচ্ছে এই কথা বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা ইমান আনে গাইবের উপর গায়েব কাকে বলে জানেন গাইব বলা হয় সেই জিনিসকে যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না বিবেক এবং আকল দ্বারা উপলব্ধি করা যায় না আল্লাহকে আপনার বিবেকের দ্বারা উপলব্ধি করতে পারবেন ফেরেস্তা জান্নাত জাহান্নাম হাত দ্বারা ধরতে পারবেন নাক দ্বারা ঘ্রাণ শুকতে পারবেন চোখ দ্বারা দেখতে পারবেন বিবেক দ্বারা সরাসরি উপলব্ধি করতে পারবেন আর পারবেন না হাদিসে স্পষ্ট বলা হয়েছে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে ওলা খাতর আলা কালবি বাসার জান্নাত হলে এমন সৃষ্টি দুনিয়ার কোনো মানুষের অন্তর কোনদিন চার চিত্র কল্পনা করতে পারবে না তাহলে বুঝে আসলেও মানি বুঝে না আসলেও মানি এটা নাম ইসলাম তো ওমর এই মেসেজ দিতে চাচ্ছে এই পাথরকে চুমু খাচ্ছি কেন খাচ্ছি জানি না কিন্তু যেহেতু রাসুল খেয়েছেন এটাই ইসলাম আর ইসলামের দাবি হলো বুঝলেও মানি না বুঝলেও মানি তৃতীয় ঘটনা রসুল্লাহ সাল আলী হাসাল্লাম তার জীবনে যখন মদিনায় শেষ জীবন কাটাচ্ছেন তো একবার তিনি তার সঙ্গীদেরকে নিয়ে চোদ্দশো সাহাবিকে নিয়ে অমরা করার জন্য মক্কার দিকে যাচ্ছিলেন ঘটনা অনেকেরই জানা পথে হুদয়বিয়া নামক স্থানে মক্কার মুশ্রিকরা তাদেরকে বাধা দেয় তোমাদেরকে আর সামনে যেতে দেওয়া হবে না সেই সময় রসুল ওসমান রদিয়াল্লাহ আনহুকে নিজের দূত বানিয়ে মক্কায় পাঠান তুমি মক্কার নেতাদেরকে গিয়ে জানিয়ে দিয়ে আসো আমরা লড়াই করতে আসিনি মারামারি করতে আসিনি এসেছি ওমরা করতে আমাদের এখানে খারাপ কোনো উদ্দেশ্য নেই তোমরা যদি আমাদেরকে বাধা না দাও আমরা তিন দিন ওমরা করে নিরাপদে ঘরে ফিরে যাব আমাদের দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না কিন্তু ওসমান নদী আল্লাহ এই সংবাদ নিয়ে যখন মক্কায় গেলেন কাফেররা তাকে বন্দি করে ফেললো এবং চারিদিকে খবর ভাইরাল হয়ে গেল যে তারা ওসমানকে শহীদ করে দিয়েছে ওমরের কানে যখন এই সংবাদ আসলো রাসুলের কানে যখন এই সংবাদ আসলো রাসুল তখন চোদ্দশো সাহাবিকে একটা গাছের নিচে একত্রিত করলেন সেখানে তিনি বললেন প্রতিটা মুসলমানের রক্ত সম্মানিত একজন মুসলমানের রক্ত বৃথা যেতে পারে না তো ওসমানকে যদি তারা শহীদ করে থাকে উসমানের রক্তের প্রতিটা ফোটার বদলা আমরা নিব না নিয়ে ঘরে যাব না কারণ মুসলমান সকলে এক দেহের মতো ওসমান আমার দেহের একটা অঙ্গ যদি ওসমান আক্রান্ত হয় আমরা কেউ নিরাপদে আমাদের ঘরে সুখের জীবন যাপন করতে পারি না তো প্রথমে আমরা উসমানের রক্তের প্রতিশোধ নেব তারপর ফিরে যাব তো একটা গাছের নিচে চোদ্দশো সাহাবির হাত থেকে তিনি বায়াত নিলেন পীর মুরিদের বায়াত না মৃত্যুর বায়াত সকলে মৃত্যু বরণ করবে কেন যে হয়তো ওসমানের রক্তের প্রতিশোধ নেবে অথবা প্রতিশোধ নিচে গিয়ে নিজেরাই আল্লাহর পথে শহীদ হবে কিন্তু এই রক্তকে বিধা যেতে দেবে না প্রতিশোধ নিল আল্লাহ তালা কোরআনের ২৬ নম্বর পাড়ার সুরাতুল ফাত যেটা কোরআনের আটচল্লিশ নম্বর সুরা এই সুরার মধ্যে আল্লাহ তার এই ঘটনা উল্লেখ করেছেন এবং সেখানে তিনি বলে দিয়েছেন তারা যে রাসুলের হাতে বায়াত দিয়েছে তা না আল্লাহ বলছেন যারা তোমার হাতে বায়াত দিচ্ছে মূলত তারা তোমার হাতে না বরং আল্লাহর হাতে বায়াত দিচ্ছে কারণ আল্লাহর কাছেও মুসলমানের রক্ত সম্মানিত তোমাদের এই চোদ্দশো হাতের উপর আল্লাহর হাত আছে তো যেই গাছের নিচে এই বায়াত নেওয়া হলো তো গাছটা একটা সম্মানিত গাছ কিনা আরে সম্মানিত গাছ কিনা এই ঘটনার পর ওমর আনহর খেলাফতের সময় তিনি শুনতে পেলেন যে মুসলমানরা বিভিন্ন সময়ে সেই গাছের কাছে গিয়ে নামাজ পড়ে আচ্ছা নামাজ পড়ে মানে কি সেজদা গাছকে দেয় সেই যুগে তো ভাবাই যায় না সেজদা দেয় কাকে তাহলে নামাজ সেখানে গিয়ে পড়ে কেন বরকতের জন্য আমরা যেমন মক্কা শরীফে গিয়ে নামাজ পড়লে বরকত মনে করি মদিনা শরীফে গিয়ে নামাজ পড়লে বরকত মনে করি তো কেউ কেউ ভাবলো সেই গাছের কাছে গিয়ে যদি নামাজ পড়ি বরকত পাবো বরকতের নিয়াতে সেখানে গিয়ে নামাজ দিয়ে শুরু করব কিন্তু একটা কথা মনে রাখবেন শয়তান কখনো বসে থাকে না কেয়ামত পর্যন্ত শয়তান বিশ্রাম নেবে না সে প্রতি মুহূর্তে ষড়যন্ত্রে লিপ্ত পৃথিবীর মধ্যে প্রথম মূর্তি পূজা কিভাবে শুরু হয়েছিল আমরা অনেকে জানি না প্রথমে এরকম হয়নি যে একদিন মূর্তি বানানো হলো আর মানুষ আল্লাহকে বাদ দিয়ে মূর্তিকে সেজা করলো বিষয়টা এরকম না তাহলে কি হয়েছিল যে একটা সময় নোয়া আলি ইসালামের পরে কিছু মানুষ ছিল বড় আল্লাহর ওলি ভালো আলেম যারা সবসময় আল্লাহর ইবাদত করত তাদের ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হওয়ার পর শয়তান কিছু মানুষের অন্তরে কুমন্ত্রণা দিল দেখো অমুক অমুক আল্লাহর বিশিষ্ট এক একজন বান্দা দুনিয়া থেকে চলে যাচ্ছে তোমরা নয়তো তাদেরকে চেনো কিন্তু তোমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা তো এই আল্লাহর অলিদেরকে চিনবে না তো তাদেরকে কালের সঙ্গে তারা হারিয়ে যাবে অন্ধকারে তাদের নামগুলো একদিন মিটে যাবে তো তাদের স্মরণটাকে জাগ্রত রাখা দরকার তোমরাও যেন তাদেরকে স্মরণ করতে পারো তোমাদের পরবর্তীরাও যেন তাদেরকে স্মরণ করতে পারো তারা ভাবলো তাহলে কি করার শয়তান বুদ্ধি দিল তাহলে একটা কাজ করো তাদের একটা আকৃতি বানাও মূর্তি না তাদের একটা আকৃতি বানাও এই যুগে থাকলে আকৃতি বানানো লাগতো না ছবি তোলা থাকতো সেই যুগে তো আর ক্যামেরা ছিল না নাকি ছিল ক্যামেরা ছিল না তো বললেন তাদের আকৃতি বানাও বানানোর পর সেই আকৃতিকে তোমাদের এবাদতের ঘরে রাখো তারপর যখন তোমরা এবাদত করবে তাদের চেহারাগুলো যখন দেখবে দেখার পর এবাদতের মধ্যে স্পিড চলে আসবে স্পৃহা চলে আসবে তোমরা ভাববে তারা যেমনি ভাবে এবাদত করে আল্লাহর নিকটবর্তী হয়েছিল আমরাও এবাদত করে আল্লাহর নিকটবর্তী হব তাহলে এবাদতের ঘরে সেই প্রতিকৃতি রেখেছিল কিন্তু শেষদাকি কি তাদেরকে করতো না আল্লাহকে করতো রেখেছিল কেন তাদের স্মরণ আসলে এবাদতের মধ্যে আগ্রহ বাড়বে যে আমি অল্প এবাদত করেই ক্লান্ত হচ্ছি আর তারা তো এক একজন সারা রাত আল্লাহর এবাদতে কাটিয়ে দিত তা লক্ষ্য ভালো নাকি খারাপ ভালো কিন্তু এই প্রজন্ম যখন চলে গেল পরবর্তী প্রজন্ম আসলো তারা তো ছোটবেলায় তাদের বাচ্চাচাকে দেখেছে যে এবাদতের ঘরে এরকম আকৃতি বানিয়ে রাখে কি জন্য রাখে অত কিছু তারা বুঝে টুঝে না দেখেছে বাপদাদাকে এরকম করতে শয়তান তাদের অন্তরে কুমন্ত্রণা দিল আরে জানো ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছা যায় না তুমি কি চাইলে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পারবে পারবেন আপনারা আরে প্রেসিডেন্ট দূরের কথা প্রাইম মিনিস্টার দূরের কথা মন্ত্রী দূরের কথা একজন এমপি একজন মেয়র একজন কমিশনার কোনো ভায়া না ধরে চাইলেই তার কাছে পৌঁছা যায় নাকি তার পিএস ধরতে হয় তার আশপাশের লোকদেরকে প্রথমে কথা বলে অনুমতি নিতে হয় ডেট নিতে হয় তারপর বিশেষ সময় তার সঙ্গে গিয়ে মিটিং করতে হয় তারা পরবর্তী প্রজন্মের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিল দেখো আল্লাহকে এত সহজে পাওয়া যাবে না দুনিয়ার রাজা বাদশাকে ভায়া না ধরে পাও না আর আল্লাহ তো সকল রাজার রাজা তো আল্লাহকে পেতে চাইলে ভায়া ধরতে হবে তো ভায়া পাবো কোথায় আল্লাহর কি পিএস আছে আরে বলেন না আল্লাহর পিওন আছে কিছুই তো নাই তো ধরবো কিভাবে তো বলল এই যে তোমাদের বাপদাদারা এই যে প্রতিকৃতি বানিয়ে তাদেরকে চেষ্টা করেছে করলে তারা যখন সন্তুষ্ট হয়ে যায় তারা আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করে হে আল্লাহ অমুক আমার খুব প্রিয় ভাজন আমি তার উপর সন্তুষ্ট আপনিও তার উপর সন্তুষ্ট হয়ে যান এভাবে বললে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যায় তো শয়তান তাদের অন্তরে কুমন্ত্রণা দিল তারাও এখন ধীরে ধীরে মূর্তি পূজার দিকে যেতে লাগলো কিন্তু প্রথমে কিন্তু মূর্তিকে সেজদা দিচ্ছে তার এবাদত করার জন্য না বরং আল্লাহকে রাজি করার জন্য কোরআনে আল্লাহ নিজে উল্লেখ করেছেন মা ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা আমরা এই যে মূর্তিগুলোর ইবাদত করি কেন জানো আমরা ইবাদত করি তারা যেন আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেয় তাদেরকে রব মানি না তাদেরকে ইলাহ মানি না ইলাহ মানে একমাত্র আল্লাহকে তাদেরকে রাজি করলে তারা আমাকে আল্লাহর কাছে পৌঁছে দেবে তো ভালো নিয়ত নিয়ে সেজদা দেওয়া শুরু করলো এরপর শয়তান কি বসে থাকবে মনে হয় শয়তান তো বসে থাকবে না শয়তান এবার ঢুকালো আরে আল্লাহ আবার কি জিনিস মূর্তির এবাদত করো তো ধীরে ধীরে দুনিয়ার মধ্যে মূর্তি পূজা শুরু হলো আদম আলী ইসালাম এবং হাওয়া আলী ইসালাম এক ধর্ম নিয়ে দুনিয়াতে এসেছিলেন তো কালের ব্যবধানে শত শত ধর্ম দুনিয়াতে ছড়িয়ে গেল তোমর রদি আল্লাহ যখন দেখলেন এই গাছের কাছে গিয়ে বরকতের উদ্দেশ্যে মানুষ নামাজ পড়ছে তিনি তো একজন সাহাবি তিনি ভাবলেন যদি এটাকে এভাবে ছেড়ে দেওয়া হয় ধীরে ধীরে সামনের দিকে ভাবতে থাকবে কিছুকাল পর দেখা যাবে এই গাছেরই এবাদত শুরু হয়ে যাবে তিনি আদেশ দিলেন নাফের রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত হাদিস রেওয়ায় তিনি আদেশ দিলেন যাও আধারের মধ্যে যখন মানুষ থাকে না গাছকে কেটে দিয়ে আস তো গাছ কেটে দিয়ে আসা হলে এখন তার মানুষ গাছ খুঁজে পায় না খুঁজেও পায় না আর এবাদত আর হয় না দারুল উলুম দেওবাদ নাম শুনেছেন সবাই দারুলম দেওবান প্রতিষ্ঠিত হয়েছিল একটা ডালিম গাছের নিচে ঐতিহাসিক ছাত্তা মসজিদের পাশে ডালিম গাছের নিচে আমি যখন ইন্ডিয়া সফর করি দেওবন্দে গিয়েই প্রথম নিয়াত করলাম যে ছাত্তা মসজিদ দেখবো আর ডালিম গাছটা দেখবো এটা একটা বরকতি গাছ এই গাছের শুরুতে মোল্লা মাহমুদ দর্শ দিয়েছেন আর শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি দর্শ নিয়েছেন এক উস্তাদ এক সাগরের আল্লাহ তালা তাদেরকে এমন বরকত দিলেন যে এই বরকত সারা দুনিয়াতে ছড়িয়ে গেল তো গাছটা দেখার একটা আগ্রহ ভেতরে কাজ করছিল তো প্রথম ছাত্র মসজিদের কাছে গেলাম ছাত্র মসজিদ তো এখনো যেমন ছিল তেমনই আছে এমনকি যেই কামরার মধ্যে কাসেম আন্না রহমতুল্লাহ আলী কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলী তারা যেই রুমে এবাদত করতেন সেই রুমও এখনো আছে কিন্তু গাছ আর খুঁজে পাচ্ছে না তো আমি তো হয়রান গাছ গেল কই অথচ বইয়ে পড়েছি যে মসজিদের পাশে গাছ মসজিদের পাশে গাছে খুঁজে পাচ্ছি না আর যেই দু একটা আছে ওগুলো ডালিম গাছ না খুঁজতে খুঁজতে খুঁজতে দেওবন্দের এক ছাত্রের কাছে জিজ্ঞেস করলাম কি ব্যাপার এখানে না একটা ডালিম গাছ থাকার কথা যেই গাছের শুরুতে এই যেই গাছের নিচে এখানে প্রথম দশ দেওয়া হয়েছিল তিনি বললেন গাছ তো ছিল কিন্তু এই গাছের কাছে এসে মানুষ বরকতের নিয়াতে বিভিন্ন কাজ করত কেউ নামাজ পড়তো কেউ তেলাওয়াত করত এই করত সেই করত তো দারুল্লম দেওবন্দের কর্তৃপক্ষ ওলামায় রব্বানি তারা যেহেতু সর্বদা উন্মতের ফিকির করেন তারাও সেই ওমরের সন্ন্যত ওমরের আদর্শের উপর আমল করতে চাইলেন যে ওমর যেমন বাইয়াতুর রেজওয়ান হয়েছিল যে গাছের নিচে ফিতনা থেকে বাঁচার জন্য গাছ কেটে দিয়েছেন তারাও একদিন আদেশ করলেন রাতের অন্ধকারে গিয়ে গাছ কেটে ফেলা হলো এবং পুরো জায়গা সিমেন্ট দিয়ে সমান করে দেওয়া হলো এখন কোথায় গাছ ছিল কেউ জানে তাহলে বেদাত দূর করার জন্য বেদাতের বিরুদ্ধে কাজ করতেন শুধু তা না যেই পথ ধরে কোনোদিন কুকুর সিঁড়ি বেদাত ইসলামের মধ্যে ঢুকতে পারে সেই পথই তারা বন্ধ করে দিতেন কয় ঘটনা গেল চার ঘটনা পাঁচ নম্বর ঘটনা হলো তুস্তার একটা এলাকার নাম আমি আগেই বলেছি ঘটনাকে গল্প শোনানোর জন্য বলছি তাহলে কেন বলছি যেহেতু সাহাবির এক একজন আকাশের তারকা আর চার খালিফার আদর্শকে অনুসরণ করার জন্য রাসুল বিশেষভাবে নির্দেশ দিয়েছেন সময় স্বল্পতার কারণে আজকে এক খলিফার জীবনের কয়েকটা দিক উল্লেখ করছি যে এই দিকগুলোর দ্বারা আমরা জানতে পারবো তারা কিভাবে কালেমা প্রতিষ্ঠা করে গিয়েছে তো পাঁচ নম্বর ঘটনা তুস্তার একটা জায়গা ছিল সেই জায়গার মধ্যে আবু মুসা সারি রদি আল্লাহ গভর্নর ছিলেন তিনি একদিন ওমর রদি আল্লাহ আনহুর কাছে চিঠি লিখে পাঠালেন ইয়া আমি আল হে আমিরুল মিনিন এই তুস্তরের মধ্যে আল্লাহর একজন নবী ছিলেন দানিয়াল আলিহিসাল্লাম কি নাম দানিয়াল তো দানিয়াল আলিহিসাল্লামের কবর হঠাৎ করে প্রকাশিত হয়ে গেছে আর নবীরা যে লাশ সাধারণত তাদের কবরের মধ্যে কি নষ্ট হয় তো নবীরা কবরের মধ্যে জীবিত না মৃত আহলে সুন্নতল জামাতের আপিদা কি কবরে জীবিত না মৃত জীবিত এমনকি এক হাদিসে আছি সল্লুন তারা কবরের মধ্যে নামাজ পড়েন কিভাবে পড়েন আল্লাহ ভালো জানেন কিন্তু হাদিস সহি তো আল আলী ইসলামের কবর ফেটে গেল তার লাশ বের হয়ে আসলো এখন সকল মানুষ দলে দলে এক নবীর লাশ দেখার জন্য সেখানে একত্রিত হচ্ছে তো এই চিঠি লিখে পাঠালেন আবু মুসা আশারি রদিয়াল্লাহ আনহু আমিরুল মিনিন ওমরের উদ্দেশ্যে ওমর তার চিঠির জবাব লিখে পাঠালেন হে আবু মুসা আমার এই চিঠি হাতে পাওয়ার পর দিনের বেলা আপনি সেই কবরের পাশে আরো তেরোটা কবর খরণ করবেন কয়টা আরে ভাই কয়টা তেরোটা আর রাতের বেলা এর যে কোনো একটার মধ্যে সেই লাশটা দাফন করবেন আর প্রথম যেখানে লাশ ছিল যে কবর ভেঙে গিয়েছে সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলবেন তার কোনো চিহ্ন যাতে না থাকে আর এরপর যে তেরোটার যে কোনো একটার মধ্যে দাফন করবেন সেটা সহ বাকিগুলোকেও একেবারে ফিনিশ করে দিবেন তার যেন কোনো আলামত না থাকে আর যেহেতু এই কাজ রাতে করবেন দিনের বেলা এসে মানুষ আর খুঁজে পাবে না যে আসল কবর কোনটা তো এই আদেশ তিনি জারি করে দিলেন আবু মুসা সাদি রদি আনহু তার কথা অনুযায়ী আমল করলেন কেন মানুষকে দানিয়াল আলহ ইসলামের ইবাদত করতো সেখানে গিয়ে গিয়ে তাকে সেজদা দিত না তাহলে কেন করলেন যে এখন তো করছে না কিন্তু অদূর ভবিষ্যতে যে করবে না তার কি গ্যারান্টি এভাবেই তো শয়তান মানুষের মধ্যে ভ্রান্তি ঢুকায় শয়তান তো ফাঁক খোঁজে শয়তান মনের মধ্যে ঢালে ভাবি আমার ভাইয়ের স্ত্রী ভাবি তো মায়ের মতো বলে না তো মায়ের সঙ্গে যেমন পর্দা নেই ভাবির সঙ্গেও পর্দা নেই আর আমার মন ফ্রেশ আছে মনের মধ্যে কোনো কুমন্ত্রণা নেই কিন্তু দেখা যায় কুমন্ত্রণা তো নেই কয়েকদিন পর ঠিকই ভাবিকে নিয়ে ফুরুত হয়ে যায় মাঝে মাঝে হয় কিনা এরকম তো শয়তান যে কোন পথ দিয়ে আপনাকে ওয়াসওয়াসা দেবে সেটা তো এই পিএইচডি শয়তানের খুব আগ থেকেই করা আছে এজন্য মুমিনের করণীয় হলো ফেতনা থেকে বাঁচা যেই দরজা দিয়ে ফেতনা আসবে সেটা থেকেও বাঁচা ইসলাম শুধু বলেনি জিনা করো না ইসলাম বলেছে চোখ দিয়ে পর্নারি দেখো না কান দিয়ে তার কথা শোনো না পা দিয়ে তার দিকে হেঁটো না হাত দিয়ে তাকে ধরো না কারণ যদি এই কাজগুলো করো হতে পারো একদিন না একদিন তুমি জিনার দিকে চলে যাবে তো ওমর রদি আদেশ দিলেন কবরকে সমান করে দেওয়া হলো এখন আর মানুষ সেই কবরের কাছে আসেও না তার এবাদত করেন তো সাহাবির আদর্শ কবর আবিষ্কার করা না কবর মিটিয়ে দেওয়া কয়েকজন বলছে বাকি নাকি বিরক্ত সাহাবির আদর্শ কবর আবিষ্কার করে না কবর মিটিয়ে দেওয়া আরে বলেন না আবিষ্কার করা না মিটিয়ে দেওয়া ভয় পাওয়ার কিছু নেই যদি কোনোটা অপব্যাখ্যা মনে হয় কোনোটা যদি মনে হয় যে এটা কোনো ঐতিহাসিক কিতাবে নেই এটা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত না আমি জাল বর্ণনা বলছি যে কেউ দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিতে পারেন সমস্যা নেই আমরা আলোচনা করি এরকম ভাবে না যে আমি আমার মত আপনার উপর চাপিয়ে দিচ্ছি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী কারো মত কারো উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না কিন্তু আমি আমার আমি আপনার বিবেককে আকর্ষণ করতে চাই আল্লাহ বিবেক দিয়েছেন গরু ছাগলের দেননি কুকুর বিড়ালের দেননি শুকুরের দেননি তার সঙ্গে মানুষের পার্থক্য এখানে আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন কারণ মানুষ বিবেক দিয়ে ভাববে বিবেক দিয়ে জানবে সত্যকে চিনবে জ্ঞান অর্জন করবে এজন্য অন্ধত্ব বরণ করার জন্য আল্লাহ তালা বিবেক দেন সাহাবের আদর্শ কবর আবিষ্কার করে না কবর মিটিয়ে দেওয়া কিন্তু আজকাল দেখা যায় কোনো কোনো মানুষ স্বপ্নে দেখেছি এখানে একটা কবর আছে চলতে ফিরতে ড্রাইভার সাহেব গাড়ি থামাও এখানে একটা কবর আছে তো কি করা দরকার এবার সেই কবরটাকে আবিষ্কার করো আর কি সব আজিবাজিব নাম এক একটা ল্যাংটা বাবা এই বাবা সেই বাবা আল্লাহ হেফাজত করুন তো সাহাবির আদর্শ কালেমার পক্ষে তো এবার কথা উল্টান তাহলে যেই ব্যক্তি এই কাজগুলো করছে সে কালিমার পক্ষে কাজ করছে না বিপক্ষে আমি বলছি না তার নিয়ত খারাপ মূর্তি পূজাও খারাপ নিয়ত শুরু হয়নি কিন্তু নিয়ত ভালো হলে কাজ ভালো হয়ে যায় না আপনার উদ্দেশ্য ভালো আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন এটা ভালো উদ্দেশ্য না খারাপ কিন্তু আপনি ভাবলেন বৈধভাবে যদি আমি সন্তান দুনিয়াতে আনার ফিকির করি সর্বোচ্চ চার বিয়ে করা যায় নাকি চারের বেশি করা যায় একসঙ্গে চার বিয়ে করা যায় তো চার বিয়ে যদি করি গড়ে প্রতি বছর চার ঘরে চারটা ছেলেই জন্মগ্রহণ করবে আর যদি আল্লাহ তালা জমজ ধান করেন তাহলে আটটা ছেলেই জন্মগ্রহণ করবে খুব বেশি হয় না কিন্তু আমার তো অনেক হাফেজ কোরআন দরকার যত হাফেজ হবে তাহলে উম্মতের পাল্লাও ভারী হবে রসুল ও কেয়ামতের দিন গর্ব করতে পারবেন তাহলে কি করা দরকার আমি এখন জিনা করি একশোটা জিনা করব করার পর যে বাচ্চাগুলো আসবে আমি তো করে নেব আল্লাহ মাফ করবেন এরপর সবাইকে হাফেজ কোরআন বাড়াবো তো নিয়ত তো ভালো তো নিয়ত ভালো হলেই কি কাজ ভালো হয়ে যায় না নিয়ত ভালো হতে হয় তরিকাও ভালো হতে হয় কারণ রসুল শুধু আমাদেরকে নিয়ত শেখাননি কাজের তরিকাও শিখিয়েছে আরে ভাই রাসুলকে পাঠানোই হয়েছে এজন্য আল্লাহ কোরআন দিয়েছেন হেদায়তের জন্য রাসুল পাঠানোর কি দরকার রাসুল পাঠানোর দরকার এজন্য যে কোরআন নিজের মতো বুঝলে চলবে না মন গড়া বুঝ দিয়ে কোরআনের উপর আমল করা যাবে না কোরআনের উপর চলতে চাইলে রাসুল যেভাবে চলেছেন এবং সাহাবিদেরকে যেভাবে চালিয়েছেন সেই পথ ধরতে হবে এজন্যই তো কালেমার মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ অ্যাড করে দেওয়া হয়েছে তার মানে মোহাম্মদুর রসুল্লাহ বাদ দিয়ে যতই রা ইলাহা ইল্লাহর উপর উঠতে চাও বান্দা কোনো দিনও উঠতে পারবে না ঠিকের আওয়াজ কমে গেছে অনেকে মনে হয় নারাজ হচ্ছে নাকি ছয় নম্বর ঘটনা ওমর রদি আল্লাহ একদিন সফরে যাচ্ছেন পথে এক জায়গায় তিনি দেখলেন মানুষ পালা করে করে একটা জায়গায় আসছে সেটা মসজিদ না এমনি একটা জায়গা সেখানে আসছে নামাজ আদায় করছে চলে যাচ্ছে আবার আসছে নামাজ আদায় করছে চলে যাচ্ছে দলে দলে লোক সেখানে আসছে তার কৌতূহল হলো কি ব্যাপার এটা তো মসজিদ না মসজিদ হলে মানুষ নামাজ পড়বে চব্বিশ ঘন্টা পড়বে এটাই স্বাভাবিক আর মসজিদের মূল বিধান হলো মসজিদ সর্বদা খোলা থাকবে জাতীয় কবির একটা কবিতা আছে সুন্দর খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বার এর খোলা রবে চালা হাতুরি সবল চাল কিন্তু এই যুগের চোররা আবার এতটা উন্নত যে মসজিদের জিনিস চুরি করতেও কোনো দ্বিধা করে না এজন্য নিয়াত তো থাকে ইচ্ছা তো থাকে বা ভালো তো লাগে সারা দিন রাত মসজিদটা খুলে রাখতে কিন্তু চোর ব্যাপারীদের কারণে সেটা করার সুযোগ থাকে না তো যাই হোক সেটা মসজিদ না এমনি একটা জায়গা কিন্তু দলে দলে পালা করে করে মানুষ এসে সালাত আদায় করছে ওমর রদি আল্লাহ আনহু তার কৌতূহল হলো একজনকে জিজ্ঞেস করে বসলেন কি ব্যাপার এখানে কি পেয়েছ যেখানে এভাবে নামাজ আদায় করছো তবরকের তো ঘোষণা দেওয়া হয়নি যে এখানে নামাজ পড়লে তবরক দেওয়া হবে তাহলে কি এত আগ্রহ কেন এবার তারা বলল না আমরা শুনেছি তারা সাহাবি না সাহাবিদের পরের যুগের মানুষ কেউ তাবে আই কেউ তাবে তাবে তারা বলল আমরা শুনেছি আমরা জেনেছি একদিন রসুল সফরে যাওয়ার সময় ঠিক এই জায়গায় নেমেছিলেন এবং এখানে সলাত আদায় করেছিলেন তার অনুসরণে আমরা দূর দূরান্ত থেকে এসে বরকত নেওয়ার জন্য এই জায়গায় সলাত আদায় করি আপনারা তো বলছেন সুভান আল্লাহ ওমর রদিয়াল্লাহ আদাহুম তাদেরকে শাসিয়ে দিলেন খবরদার আমি আমিরুল মিনিন আরেকদিন যদি কাউকে এখানে নামাজ পড়তে দেখি পুলিশ দিয়ে ধরিয়া জেলখানায় নিয়ে রাখবো কেন তিনি বললেন তোমরা কি জানো পূর্বের জাতিরা কিভাবে ধ্বংস হয়েছে তারা তাদের নবীদেরকে ভালোবাসত কিন্তু ভালোবাসায় এত বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল যে নবীকে আর নবীর জায়গায় রাখেনি তার চেয়ে উপরে তুলে নিয়েছে যার ফলাফল এই হয়েছে যেই জায়গায় নবী কোনো কাজ করে গিয়েছেন কোনো আমল করে গিয়েছেন এক এক জায়গায় গিয়ে তারা পুজো দেওয়া শুরু করেছে ঈসা আলিহিসাল্লাম সত্য নবী না ভণ্ড নবী আরে বলেন না সত্য নবী না ভণ্ড নবী উজাইর আলিহিসাল্লাম সত্য নবী না ভণ্ড নবী সত্য নবী ইহুদিরা উজাইরকে ভালোবাসত খ্রিস্টানরা ঈসা আলিহিসাল্লামকে ভালোবাসত কিন্তু ভালোবাসতে গিয়ে ব্যালেন্স রাখতে পারেনি খ্রিস্টানরা বলে বসলো ঈসা ইবনুল্লাহ ঈসা হলো আল্লাহর পুত্র ইহুদিরা বলে বসলো উজাইর ইবনুল্লাহ উজাইর হলো আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ মিন অথচ আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেননি এবং তিনি নিজেও কারো থেকে জন্ম নেননি তাহলে ঈসা যত বড়ই হোক না কেন কিন্তু সে কোনোদিনও আল্লাহর পুত্র না আর আল্লাহর পুত্র হবে কোথেকে আল্লাহর কোন বিবি নেই কোন স্ত্রী নেই ওয়ালা ওয়ালা আল্লাহর কোন সন্তান নেই এমনকি মক্কার মুশ্রিকরা ফেরেস্তাদেরকে ভালোবাসত কারণ ফেরেস্তারা নবীদের কাছে ওহি নিয়ে আসে তো ফেরেস্তাদেরকে তারা এক পর্যায়ে তাদের ব্যাপারে মন্তব্য করতে করতে এক পর্যায়ে বলে ফেলেছিল আল মালাইকা বানাতুল্লাহ ফেরেস্তারা হলো আল্লাহর মেয়ে নাহদুল্লাহ তাহলে ওমর বললেন তোমাদের পূর্বের জাতির ধ্বংস হয়েছে কেন জানো তারা তাদের নবীর কবরকে কেউ এবাদতের জায়গা বানিয়ে ফেলেছে কেউ নবীর কোন রেখে যাওয়া স্মৃতিকে বেশি আঁকড়াতে গিয়ে সেখানে পূজা দেওয়া শুরু করেছে কিন্তু ইসলাম এসেছে লাইলাহ কায়েমের জন্য যে এবাদত হবে একমাত্র কার কোন নবীর এবাদত করা যায় না আমরা নবীর এবাদত করি না নবীর অনুসরণ করি এবাদত করি একমাত্র কার একমাত্র তোমার ইবাদত করি একমাত্র তোমার কাছে সাহায্য চাই কারণ তুমি ছাড়া আর কেউ আমাকে সাহায্য করতে পারে না আমার জীবন আমার মরণ তোমার হাতে আমার সুস্থতা আমার অসুস্থতা তোমার হাতে নবীর হাতে আমার জীবনও না আমার মরণ না আমার সুস্থতাও না আমার অসুস্থতাও না নবীর প্রথম পরিচয় আসাদু আন্না মোহাম্মাদান আব্দুহু আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর গোলাম আব্দুহ মানে কি গোলাম মোহাম্মদ আল্লাহর গোলাম ও রাসূলুহু এবং তার রসুল যে মোহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাহ আলী সাল্লাম তার মর্যাদা অনেক উপরে এমনকি সৃষ্টির কারো সঙ্গে সেই নবীর তুলনা চলে না কিন্তু নবীর মর্যাদা যত উপরেই হোক না কেন মনে রাখতে হবে আল্লাহর চেয়ে তার মর্যাদা বেশি না নবী অনেক মর্যাদাবান কিন্তু তিনি কার গোলাম আরে বলেন না কার গোলাম কারণ আল্লাহ নিজে বলছেন ওয়ালা মিয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ আল্লাহর সমস্তরের আল্লাহর সমপর্যায়ের আর কেউ কোনো দিন ছিল না আসবেও না থাকবেও না সপ্তম ঘটনা শামে জিহাদ চলছিল ওমর নদী আল্লাহ মদিনা থেকে মুজাহিদ বাহিনী পাঠিয়েছেন শাম জয় করার জন্য সেই মুজাহিদ বাহিনীর চিফ ইন কমান্ডের দায়িত্বে ছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ নাম শুনেছেন তো সবাই বীর সেনাপতি খালেদ বিন ওয়ালিদ ওমর রদি আল্লাহ হঠাৎ করে একটা চিঠি লিখে পাঠালেন আমার এই চিঠি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে খালেদ সেনাপতির দায়িত্ব থেকে বরখাস্ত হয়ে যাবে এবং আরেকজনের নাম প্রস্তাব করে বললেন আমার চিঠি পাওয়ার পর থেকে সেই ব্যক্তি হবে সেনাপতি কিন্তু প্রতিটা প্রশাসক যারা ছিল গভর্নর যারা ছিল ইন্ডিয়ার মধ্যে প্রদেশ কয়টা সতেরোটা তো অনেকগুলো প্রদেশ থাকে বড় দেশ হলে কি থাকে প্রদেশ থাকে প্রতিটা প্রদেশের আলাদা মুখ্যমন্ত্রী থাকে ওমর রদি আল্লাহ ছিলেন অর্ধ জাহানের খালিফা সারা দুনিয়ার একজন ব্যক্তি নিয়ন্ত্রণ করা সম্ভব না বিভিন্ন জায়গায় তিনি প্রশাসক শাসকের পক্ষ থেকে প্রশাসক নিয়োগ করে রেখেছিলেন প্রত্যেক প্রশাসকের কাছে চিঠি পাঠালেন সেই যে খালেদকে আমি বরখাস্ত করছি এজন্য না যে আমি খালেদের ওপর অসন্তুষ্ট অথবা সে অযোগ্য অথবা সে কোনো গাদ্দারি করেছে খেয়ালত করেছে বিষয়টা এরকম না তাহলে কেন আমি তাকে বরখাস্ত করছি তোমরা জানো একটাই কারণ কয়টা কারণ একটা মানুষ মনে করতে শুরু করেছে খালেদ হলো সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি এই নাম তাকে রসুল দিয়ে গিয়েছেন আল্লাহ তরবারি কোনোদিন ভাঙতে পারে না খালেদ যেখানে যাবে যেই ময়দানে সে সেনাপতির দায়িত্ব পালন করবে সেই ময়দানে কোনোদিনও পরাজয় আসতে পারে না তো খালেদের দ্বারা বিজয় আসা নিশ্চিত মানুষ এই ধারণা করতে লাগলো কিন্তু বিজয়কে খালেদ দেয় না আল্লাহ দেয় আরে বলেন না বিজয় খালেদ দেয় না আল্লাহ দেয় দুনিয়ার সকল কৌশলও যদি একদিকে থাকে কিন্তু আল্লাহ যদি চান বিজয় অন্যদিকে যাবে আল্লাহ তাহলে এটা পারেন কিনা মক্কার মুশ্রিকরা মদিনার ইহুদিরা মদিনার মুনাফিকরা এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলের খ্রিস্টানরা চেয়েছিল মোহাম্মদুর রসুল্লাহকে হত্যা করে ফেলবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে কিন্তু তার রক্ত তারা ঝরাতে পেরেছে তাকে হত্যা করতে পেরেছে কেন গোটা দুনিয়ার কৌশল একদিকে আমার আল্লাহর কৌশল আরেকদিকে ওমাকারু তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল করেন আল্লাহ হলেন সর্বোত্তম কৌশলী তার কৌশলের উপর দুনিয়ার কোন ষড়যন্ত্র বাস্তবায়িত হয় না আমেরিকা ইসরায়েল ভারত চায় না তারা ষড়যন্ত্র করতে পারে দুনিয়া থেকে মুসলমানের নাম নিশানা মিটিয়ে দেবে গোটা দুনিয়াকে মুসলমানের রক্তে রঞ্জিত করে ফেলবে তারা চক্রান্ত করতে পারে ষড়যন্ত্র করতে পারে কিন্তু আমার আল্লাহ যদি না চান কোনোদিনও তারা এই কাজে সফল হবে না দাজ্জাল চাইবে সকল মানুষকে তার গোলাম বানিয়ে ফেলতে কিন্তু সে চাইলেই পারবে না মুমিন প্রকৃত মুমিন যারা তাদের উপর দাজ্জালের কোনো চক্রান্ত বাস্তবায়িত হবে না ইবলিস আল্লাহকে বলেছিল হে আল্লাহ তোমার বান্দাদেরকে আমি জাহান নামে করে ছাড়ব আল্লাহ বলেছিলেন ঠিক আছে ভীষণ চালাও কিন্তু আমার নেক বান্দাদের উপর তোমার কোনো ওয়াসওয়াসা কাজ করবে না তো যেটা বলছিলাম তো তিনি ক্লিয়ার করে দিলেন যে খালেদকে তার পদ থেকে সেনাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছি তার গাদ্দারির কারণে না মানুষের বিশ্বাস যেন নষ্ট না হয় মানুষ যেন এটা বিশ্বাস করা আবার শুরু না করে দেয় যে বিজয় খালেদের হাতে খালেদ চাইলে করতে পারে আসলে বিজয় তো আল্লাহর হাতে আল্লাহ যা চান তাই হয় আল্লাহ যা চান না তা হয় না কিন্তু দুঃখের বিষয় আজকাল অনেক মানুষ এগুলো মনে করে অমুক চাইলে সন্তান দিতে পারে অমুক চাইলে বিজয় দিতে পারে অমুক তো হাত তুললেই মনে হয় সবকিছুর ফয়সলা হয়ে যাবে কিন্তু এই ধারণা যেন দিনও মানুষের মধ্যে না আসে এজন্য আমিরুল মিনিন অমর আর থেকে উদ্যোগ নিলেন খালেদকে সরিয়ে দিলেন পরে যখন মানুষের ধারণা ক্লিয়ার হলো যে না সেই যুদ্ধে খালেদকে সরানোর পরও বিজয় এসেছে তার মানে বিজয় খালেদের হাতে না বিজয় আল্লাহর হাতে তখন আবার তাকে তার পথ ফিরিয়ে দিলেন তাহলে আমরা কি বিশ্বাস করি সন্তান দেওয়ার শক্তি আল্লাহর নাকি অন্য কারো আরে ভাই দুনিয়ার কেউ অনেক বড় আলেম হতে পারে অনেক বড় অলি হতে পারে কিন্তু আর অর্থ এটা না যে সে আল্লাহ সমান হয়ে গিয়েছে কেউ যদি আল্লাহ সমান হয়ে যায় আল্লাহ যে কাজগুলো করেন এই কাজগুলোর পাওয়ার যদি অন্য কেউ পেয়ে যায় কোন কোরআনের শত শত আয়াত মিথ্যা হয়ে যাবে না আট নম্বর ঘটনা ইয়ামান একটা অঞ্চল ইয়ামান থেকে কিছু লোক একদিন আসলো আমিরুল মিনিন অমরের কাছে ওমর তাদেরকে জিজ্ঞেস করলেন মান আন্তুম তোমরা কারা তারা বলল নাহনুল মুতাওয়াক্কিলুন আমরা হলাম ভরসাকারী গ্রুপ আমাদের কাজ হলো মানুষের উপর ভরসা করা আজকালও এইসব লোক পাবেন বিভিন্ন দরবারে গেলে কিছু লোক পাওয়া যায় চাকরিও করে না ব্যবসাও করে না দুনিয়ার কোনো কায় কারবার করে না যদি জিজ্ঞেস করা হয় তোমরা কারা তারা বলে আমরা হলাম পাগল পার্টি আমাদের কাজ হলো আল্লাহর উপর ভরসা করা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ চালিয়ে নেয় কিভাবে চালায় হাদিয়ার দ্বারা চালায় কোনো কাজ তারা করে না ওমর তাদেরকে জবাব দিলেন লা তোমরা বলেছো মুতাওয়াক্কিল ভরসাকারী আসলে তোমরা ভরসাকারী না তোমরা হলে মানুষের পকেট থেকে টাকা আদায়কারী তাহলে ভরসাকারী কারা তিনি বলছেন ভরসাকারী সেই ব্যক্তি যে ক্ষেতের মধ্যে বীজ বপন করে তারপর আল্লাহর উপর ভরসা করে এটা ওমর বলতে হবে না রাসুল নিজে বলছেন একদিন রাসুলের কাছে কিছু লোক আসলো মদিনার মসজিদের সামনে এসে তারা নামলো নামার পর যখন দেখেছে মসজিদের রাসুল এতকাল ধরে রাসুলকে দেখার আগ্রহ তো দেখার পর আর ধৈর্য তাদের আর হয়নি তো যানবাহন বাধার আগেই যেটা যেখানে পেরেছে ছেড়ে দিয়ে দৌড়ে দৌড়ে মসজিদে চলে এসেছে আর তাদের সর্দার যিনি ছিলেন তিনি ধীরে স্থির ভাবে প্রতিটা যানবাহন ঘোড়া হোক উঠ হোক গাধা হোক প্রতিটাকে বাঁধলেন বাঁধার পর নিজে প্রস্তুত হলেন তারপর রসুলের কাছে আসলেন রসুল বললেন এই ব্যক্তি ঠিক আছে সেই সন্ন্যার উপর আছে কারণ আগে বাহন বাঁধো তারপর ভরসা করো বাহন না বেঁধে ভরসা করতে যাও দামি জুতা কিনেছো দশ হাজার টাকা দিয়ে মসজিদের সামনে রেখে মসজিদে চলে গিয়েছো আর পরে চোরকে গালি দেওয়া শুরু করেছো আর এই মন্তব্য করা শুরু করেছো আল্লাহর ঘরে আসলেও আল্লাহ তোমার জোতা চুরি ঠেকায় না তোমার দরকার ছিল আগে যত হেফাজত করবে তারপর ভরসার কথা বলবে তোমার ক্লিয়ার করে দিচ্ছেন আগে জমিনে বীজ বপন করো তারপর ভরসা করো চাকরি করো ব্যবসা করো দুনিয়ার কায় এবার করো কারণ এগুলো আল্লাহরই আদেশ কিন্তু এগুলোর উপর ভরসা রাখবে না ভরসা রাখবে আল্লাহর উপর এটাই হলো সন্না কিন্তু কোনো কাজ করবে না না করে মানুষের পকেটের দিকে তাকিয়ে তারপর বলবে ভরসা করি এটার নাম ভরসা না এটার নাম ভণ্ডামি যেই বলুক আমি আল্লাহর পাগল পাগল বলুক আর ছাগল বলুক যে আমি অমুক আর তমুক আমি কোনো কাজ করি না আল্লাহ চালিয়ে নেয় মানুষের পকেট দিয়ে আমার চলে যায় আরে ভাই তুমি কি ধর্মকে ব্যবসার উপকরণ বানিয়ে ফেলেছ ইসলামকে পুঁজি করে নিজের পকেট ভরার ধান্দা করছো যদি ইসলামের খেদমত করতেই চাও নিজের যান নিজের মাল নিজের সবকিছু আল্লাহর পথে বেরোনোর জন্য উৎসর্গিত হয়ে যাও ও আবু বকর তার সবকিছু আল্লাহর পথে ব্যয় করেছেন ওমর করেছেন ওসমান করেছেন আর তুমি কিছু না করে আল্লাহর উপর ভরসাকারী দাবি করছো এই দাবির কোনো ভিত্তি নেই ওমর রদি আল্লাহ আনহু একদিন মসজিদের মধ্যে খুদ্া দিচ্ছেন তিনি বলছেন আলা যারা নিজেদের মনের অনুসরণ করে খেয়াল খুশির অনুসরণ করে প্রবৃত্তির পূজা করে তারা হল রাসুলের সুন্নতের দুশ্মন আমরা কি রাসুলের সুন্নতের দুশ্মন হতে চাই না দোস্ত হতে চাই মোহাম্মদুর রসুল্লাহ কালিমার এই পার্টের পক্ষে যেতে চাই না বিপক্ষে যেতে চাই অমর বলছেন যারা মন গড়া কাজ করে কোরআন থেকে আদর্শ নেয় না রসুলের জীবনে থেকে আদর্শ নেয় না সেই হাদিস থেকে আদর্শ নেয় না সাহাবিদের জীবনে থেকে আদর্শ নেয় না যেটা সে মনে করে সেই অনুযায়ী নিজেও চলে মানুষকেও চালায় তাকে জিজ্ঞেস করলে সে বলে হা সমস্যা কি এটা তো হতেই পারে তো তিনি বলছেন আলা ইন্না সাহাবার আদা ও সোনান যারা এরকম মন গড়া কাজ করে তারা হলো সুন্নতের দুশ্মন মোহাম্মদুর রসুল্লাহর দুশ্মন এরপর তিনি বলছেন তারা হলো গাফেল তারা উদাসীন তারা অলস তারা হাদিস মুখস্থ করতে পারেনি রাসুলের হাদিস থেকে শিক্ষা নিতে পারেনি এজন্য যখন তাদেরকে কোনো প্রশ্ন করা হয় তারা এটা বলতে লজ্জা পায় যে লা না লামু জানি না লা নাদ্রি আমার জ্ঞান নেই এটা বললে তো তার পেস্টে চলে যাবে তার ইগোতে আঘাত লাগবে এজন্য এই কথাগুলো সে বলে না বরং তার মনে যেটা আসে সেটা দিয়ে সে চালিয়ে যায় তো এই ব্যক্তিরা এই ব্যক্তিরা তারা রসুলের সুন্নতের দুশ্মন রসুলের আদর্শ দুশ্মন তো ফিরে যাই প্রথম কথায় আপনাদের প্রধান অতিথি চলে এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কয় অংশ দুই অংশ লা ইলাহা একটু খেয়াল করেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা ঘোষণা দেই আমরা তাওহীদের পক্ষে আল্লাহর একত্ববাদের পক্ষে আর কুফুর এবং শিরিকের বিপক্ষে মোহাম্মদুর রসুল্লাহ বলার দ্বারা ঘোষণা দিই আমরা সুন্নতের পক্ষে বেদাতের বিপক্ষে তার মানে আমাদের মুক্তি তহিদের মধ্যে এবং সুন্নতের মধ্যে আমাদের ধ্বংস কুফুর শিরিক এবং বেদাতের মধ্যে তো যখন আমাদের মুক্তি কোথায় চিহ্নিত হয়ে গেল আমাদের ধ্বংস কোথায় চিহ্নিত হয়ে গেল এখন আমানু আলাইকুম আনফুসাকুম নিজের সিদ্ধান্ত এবার নিজেই নিন মুক্তির পথে হাঁটবেন নাকি ধ্বংসের পথে হাঁটবেন যদি মুক্তির পথে হাঁটতে হয় তাওহীদের উপর উঠতে হবে সুন্নতের উপর উঠতে হবে আর যদি ধ্বংসের পথে যেতে চান তাহলে শিরিক কুফুর এবং বেদাতের পথে গেলে চলবে আল্লাহ তালা আমাদের সবাইকে তাওহীদ এবং সুন্নার প্রকৃত বুঝ অর্জন করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ